যে সুরা আল হাসরের সাত নম্বর আয়াত আল্লাহ বলেছেন ওমা আতা কুমার রসুল ফাহুজুহু ওমা নাহা কুমানহু পান্তাহু আমার রসুল তোমাদেরকে যা যা করতে বলেন সেটা তোমরা শক্ত করে ধারণ করো সেটা ধরো আর আমার রসুল যেটা থেকে তোমাদেরকে বিরত থাকতে বলেন সেটা ছেড়ে দাও অর্থাৎ নবী সাল্লাহ সাল্লামকে আল্লাপাক এবাদতের ব্যাপারে শরীয়তের ব্যাপারে দিনের ব্যাপারে এমন ক্ষমতা দিচ্ছেন যে ফাঁকা আল্লাহ যে ব্যক্তি রাসুলের আনুগত্য করবে সে আল্লাহর আনুগত্য করবে এই জন্য এবাদত আল্লাপাক খরচ করেছেন আল্লাপাক কিন্তু এই আবাদতটা কিভাবে করতে হবে এটা দেখাই দিচ্ছেন নবী সালাম এই জন্য আল্লাহ বলে দিয়েছেন যে আমার রাসুল তোমাদেরকে যেভাবে দেখাই দেন সেইভাবে করতে হবে এবাদত করার পদ্ধতিটা হবে মাপকাঠিটা হবে নবী সাল্লাহ সাল্লাম যেভাবে তোমাদেরকে দেখাই দেন মূল কথা হলো এটাই যে সংক্ষেপে বলেন আমাদের সময় শেষ জানতে চেয়েছেন যে আল্লাহ বলছে ইয়া হাক্কা হে মুমিনগণ তোমরা আল্লাহকে যেভাবে ভয় করা উচিত সেভাবে ভয় করো আর মুসলিম না হয়ে মরিও না এটা সকল আম্বি আলহিমুসালাম তার উম্মদদেরকে এটা মৃত্যুর আগে বলে গেছেন যে পালা তামো তন্না ইল্লা ও আন্তম মুসলিম মুসলিম না হয়ে মরিও না তাহলে একজন মুমিনের মূল পরিচয় হবে আমি মুসলিম মুসলিমকে বিভিন্ন ভাগে যেন বিভক্ত না করে এজন্য আল্লাপাক কোরআনে বারবার হুঁশিয়ার করছেন ওয়ালা তাকুনু কাল্লাদিনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বাদে মা জাআহুমুল বাইয়িনাত আল্লাহ পাক বলেন খবরদার হেদায়েত এসে যাওয়ার পরে তোমরা মুমিনদের মধ্যে ইফতারাক সৃষ্টি করিও না দলাদলি সৃষ্টি করিও না বিভিন্ন গ্রুপে গ্রুপে ভাগ করিও না এজন্য মুসলিম যে তিনি শ্রেণী বিভাগ হয়ে যাওয়া এটা ইসলামে জায়েজ নাই ইফতারাক ইসলামে হারাম দলাদলি ইসলামে হারাম তবে মাঝহাব অনুসরণ করব আমরা দিন পালনের সুবিধার্থে কিন্তু দলে দলে ভাগ হওয়ার জন্য না মানে আমরা চার ভাগে বিভক্ত হব মুসলিম এই উদ্দেশ্যে মাঝহাব না মাঝহাব হলো যে ইসলামী শরীয়তটা পালন করার জন্য রিসার্চ করে গবেষণা করে ওই আইমাইকরাম আমাদেরকে সহজ করে দিয়েছেন এজন্য আমরা ওই শরীয়তটা আমল করার জন্য তাদের ইস্তেহাতটা রিসার্চটা গবেষণাটা দেখে আমরা সহজে যাতে কোরআন এবং সন্না আমল করতে পারি এই উদ্দেশ্যে তাদের রিসার্চ তাদের গবেষণা এজন্য মাঝহাব অনুসরণ করা এটা হারাম কিছু না আমরাও তো মাঝহাব অনুসরণ করি আমরা এখানে যারা আছি কেউ মাঝহাবের বাহিরে না আমাদের দেশে মাঝে মাঝে একটা কথা শুনে লা মাঝহাবি এটা আমি আজ পর্যন্ত কাউকে লা মাঝহাবি খুঁজে পাইলাম না বাংলাদেশে কারা এরা লামাঝাবি লামাঝাবি মানে যার কোনো মাঝাব নাই আপনাদের কি মাঝাব নাই কোন মাঝাব মোহাম্মদ আমরা ফলো করি আবার আমরা হানাফি মাঝহাবও ফলো করি আমরা হানাফি ফলো করি না হ্যাঁ, তাহলে আমাদের মাঝহাব নাই কেন আমাদের তো মাঝহাব আছে লা কারা এই মানুষগুলো আজ পর্যন্ত আমি খুঁজে পেলাম না বাংলাদেশে কিন্তু মাঝে মাঝে শুনি যে বাংলাদেশে নাকি লা মাঝহাবি আছে তারপরে আবার গাইরে মোকাল্লাব গাইরে মোকাল্লাব কারা <clears throat> না গাইরে মোকাল্লাব হলে যারা তাকলিদ করে না আমরা তো তাকলিদ করি কি আপনারা তাকলিদ করেন না অন্ধ অনুকরণ করেন না তার অন্ধ অনুকরণ করি মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ কুলিন কুন্তুম তোহিবুন আল্লাহ আল্লাহকে পাইতে হলে মোহাম্মদ রসুল্লাহামের অন্ধ অনুকরণ করতে হবে যুক্তি দিয়ে আমরা বিচার করবো না যে নবিসামের এটা ঠিক না ভাই ঠিক নবিসামের অন্ধ আনুগত্য তাকলিফ করতে হবে তা আমরা তো মোকাল্লেদ মোকাল্লেদ রাসুল্লাহ সাল্লাহাম কিন্তু আল্লাহ রসুলের পরে আমরা কাউকে অন্ধভাবে দলিল বিহীন আমরা অনুসরণ করি না কারণ আল্লাহ পাক বলছেন ফাস আলু আহালা জিক্রে ইনকুন্তমলা আলামুন বিল বাইয়েনাতে ওয়া জুবুর আমাদের দেশে প্রথমটার ওয়াজ খুব জোর সোরে শুনি কিন্তু পরের অংশ শুনি না যে বলে যে ফাসালু যদি তোমরা না জানো আলেমদেরকে জিজ্ঞাসা করো ঠিক আছে আলহামদুলিল্লাহ জিজ্ঞাসা করবো কিন্তু আল্লাহ পাক তার সাথে বলছে বিল বাই ইয়ে না জুবুর ওই আলমেরকে যাকে জিজ্ঞাসা করবা তাকে বলবা যে ভাই এই মাসালার উত্তর যে দিবেন বিল বাই ইয়ে না জুবুর দলিল সহকারে দেন দলিল জিজ্ঞেস করলে তো আমরা বেয়াদব হয়ে যাই যদি আপনি ইমাম সাহেবকে মুফতি সাহেবকে বলেন যে এটার দলিলটা সহ বলেন তো এই মাসালাটার উত্তর আমাকে আয়াত দিয়ে হাদিস দিয়ে দলিল সহ বলেন তখন তো আপনি বড় বেয়াদব আরে মেয়ে আপনি দলিলের কি বুঝেন আল্লাহাক বলতেছে দলিল সহকারে জিজ্ঞাসা করো আলেমদেরকে যিনি দলিলে জানা না উনি তো আলেম না যিনি দলিলে জানান না তিনি তো আহলুল আলেম না তিনি তো আহলুল জিকির না যিনি দলিল জানান না তো দলিল জিজ্ঞেস করলে আপনি রাগ হবেন কেন আমি আপনাকে মশালাটার উত্তর দিব পাশাপাশি আয়াত বলে দিব হাদিস বলে দিব আল্লাহ এটাই বলছেন জুবুর যে দলিল সহকারে দলিল বিহীন আপনার অন্ধ আনুগত্য আমি কেন করব। আপনি যত বড় আলেম হন যত বড় কিছু হন শুধু একজনের দলিল বিহীন অনুসরণ করব। তিনি হলেন মোহাম্মদ রসুল্লাহ যদি জানি যে এটা তার কথা এইটা যুক্তিতে বুঝে আসুক না আসুক এইটা অন্ধভাবে আমরা অনুসরণ করবো তাহলে আমরা তো মোকাল্লেদ গায়ে মোকাল্লাদ কারা বাংলাদেশে তাও আমি আজ পর্যন্ত খুঁজে পেলাম না গায়ে মোকাল্লাদ কারা আল্লাহ মজাবি কারা তারপরে কি আলে হাদিস আলে হাদিস কারা না তথাকথিত আলে হাদিস তথাকথিত আলে হাদিস আর সমস্ত মুসলিমই তো আলুল হাদিস না হলে তো আপনি আপনি যদি আমি হাদিস না আপনি তো মুসলমান না কারণ আহলুল হাদিস মানে কি জামা আরেকটা নাম হলো আহলুল হাদিস বা আসহাবুল হাদিস হাদিস মানে কোরআন এবং সুন্না কোরআনকেও হাদিস বলা হয় কোরআনের নাম হাদিস আবার নবিসামের সুন্নার নামও হাদিস যিনি কোরআন এবং সুন্না অনুসরণ করে তিনি তো আহলুল হাদিস তাহলে আমরা সবাই তো আহলুল হাদিস কেউ যদি কোনো মুসলিম যদি বলে না আমি আহলুল হাদিস না তাহলে তো সে মুসলিমে না হ্যাঁ। এই জন্য আমরা যে কথাটি ভাই বলছেন যে আমরা সবাই মাঝহাব অনুসরণ করি সবাই আমরা মোকাল্লিদ এবং আমরা সবাই মুসলিম মূল পরিচয় হবে আমার মুসলিম কিন্তু আবার ওই মুসলিম অমুক মুসলিমের পরে শাখা প্রশাখা আর বাক করার দরকার নেই মুসলিম হয়ে মৃত্যুবরণ করতে পারছে কিনা কবরের তিনটা প্রশ্ন যে তিনটা প্রশ্ন এই তিনটা প্রশ্ন হানাফিদের জন্য যে প্রশ্ন সাহাফিদের জন্য সেই প্রশ্ন মালিকীদের জন্য সেই প্রশ্ন হাম্বলিদের জন্য সেই প্রশ্ন আলাদা অন্য প্রশ্ন প্রশ্ন কিন্তু এক সাইডে করা হবে সেখানে ক সেট খ সেট গ সেট এরকম করা হবে না কবরের প্রশ্ন কিন্তু সেট একটাই হ্যাঁ তো সুতরাং কবরের প্রশ্ন যদি একটাই হয় তো সেটার উত্তর সবাই ঠিক করলে অসুবিধা কি তবে সেটা বিভিন্ন গার্ড থেকে পড়তে পারি বিভিন্ন গাইডের সহযোগিতা নিয়ে সুন্দর করে নোট করে পড়াশোনা করতে পারি কিন্তু তাই বলে আমার তো মূল মাকসাদ মূল জিনিস তো একটাই সুহানাক আল্লাহ আল্লাহ